আবু সাইদ খুদ্রি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি আবদুল্লাহ ইবনু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহিকে বলেছেন আমি তোমাকে দেখছি তুমি বকরির পাল ও মরুভূমি পছন্দ করছো অতএব তুমি যখন তোমার বকরির পাল নিয়ে মরুভূমিতে অবস্থান করবে সলাতের সময় হলে আজান দিবে আজানে তোমার স্বর উচ্চ করবে কেননা মোয়াজ্জিনের কণ্ঠস্বর জিন মানুষ ও যে কোনো বস্তু শোনে তারা কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবে আবু সাইদ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি এই হাদিসটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট হতে শুনেছি